ومن أحسن قولا ممن المسلمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين সম্মানিত মুসলিম সমাজ আপনাদের সামনে যে বিষয়টি কেন্দ্র করে কথা বলার ইচ্ছা করেছি সে বিষয়টি হচ্ছে মুহাররম মাস এবং মুসলিম সমাজ অর্থাৎ এটাকে আরবিতে বলা হয় শাহরুল্লাহিল মুহাররম ওয়াল মুজতামাআতুল ইসলামিয়া সম্মানিত মুসলিম সমাজ আমাদেরকে জেনে রাখা দরকার যে মহারাম মাস একটি কল্যাণময় মাস তাই রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আফদাল সিয়াম বাদ রমদান শাহরুল্লাহ মহারাম ও আফদাল সলাতি বাদ আল ফরিদা সলাতুল্লাইল এই হাদিসটি মুসলিম শরীফের হাদিস এই হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে রমজান মাসের পর যেই মাসের মর্যাদা বেশি যেই মাসে রোজা রাখার বেশি মর্যাদা সেটি হচ্ছে মহারম মাস অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন রমজান মাসের পর শ্রেষ্ঠতর রোজা হল মহারম মাসের রোজা এবং ফরজ নামাজের পর শ্রেষ্ঠতর নামাজ হল রাত্রিকালের নামাজ এই হাদিসটি আপনারা দেখতে পারেন সহি মুসলিম শরীফের মধ্যে হাদিস নম্বর হচ্ছে দুইশো দুই হাইফেন ব্র্যাকেটের মধ্যে এক হাজার একশো তেষট্টি আশুরা রোজার মর্যাদা সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন একটি হাদিস যেটি আবু আবু কাতাদা আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন فعن أبي قتادة الأنصاري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم يوم عاشوراء فقال يكفر السنة الماضية সাহেব মুসলিম অর্থাৎ আবু কাতাদা রবি আল্লাহ আনহ যিনি আনসারি একজন বিখ্যাত সাহাবি তিনি বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল আশুরা রোজা সম্পর্কে তো রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম উত্তরে বলেছিলেন যে আশুরার দিনের একটি রোজা এক বছরের ছোট ছোট পাপের জন্য কাফারা স্বরূপ হয়ে যায় সম্মানিত ভাই ও বোনেরা আমার সুতরাং আশুরার রোজা আমরা তো রাখবই আর মহারম মাসে যত আমরা পারবো নফল রোজা রাখার চেষ্টা করব। কেন যে এই মাসের রোজার মর্যাদা খুব বেশি রমজান মাসের পর যেই মাসের রোজার বেশি মর্যাদা সেই মাসটি হচ্ছে এই মহারম মাস আশুরার দিনে একটি রোজার মাধ্যমে পূর্ণ এক বছরের ছোট ছোট পাপগুলি মহান আল্লাহ তবারক ক্ষমা করে দেন এটি আল্লাহ তবারক একটি অসীম করুণা এবং তার অশেষ দয়া তাই আল্লাহর নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম আশুরার দিনে স্বয়ং রোজা রেখেছেন এবং আশুরার দিনে মুসলিম জাতিকে রোজা রাখার উপদেশ প্রদান করেছেন এই সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে তবে খাস করে বুখারি শরীফের হাদিস নম্বর তিন বা চার হাজার দেখতে পারেন এবং মুসলিম শরীফের মধ্যেও হাদিস এসেছে এই ধরনের খাস করে একশো তেরো নম্বর হাইফেন ব্র্যাকেটের মধ্যে এক হাজার একশো পঁচিশ নম্বর হাদিস দেখতে পারেন তবে আরো একটি কথা জেনে রাখা দরকার যে ইহুদি এবং খ্রিস্টানরা এই রোজা বা এই মাসের মহা সম্মান করে থাকে তো তাই রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কে সাহাবাই কিরাম বলেছিলেন যে এই মাসের বা এই আশুরার দিনের সম্মান করে থাকে ইয়াহুদ নাসারা তাই রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছিলেন যে যদি আমরা বেঁচে থাকি আগামী বছর আল্লাহ তালা রাস্তে আমরা নয় তারিখে রোজা রাখবো তাই রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন লাইন বাকি তো এলা কাদেল লাইন বাকি তো এলা কাবেল বলেছেন যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে এই মহারম মাসের নয় তারিখেও রোজা রাখবো সম্মানিত ভাই ও বোনেরা আমার তো রসুল্লাহ সাল্লাহ আলী এই আশুরা রোজা মক্কাতেও রাখতেন আর জাহিলিয়াতের যুগেও এই রোজাটির সম্মান করা হতো রসুল্লাহ সাল্লাহ ইসলাম মদিনায় যখন পৌঁছিলেন তো সেখানে ইয়াহুদিদেরকেও দেখলেন যে তারা রোজা রাখছে সুতরাং রসুল্লাহ সাল্লাহ আলি মুসলিম জাতিকে রোজা রাখার উপদেশ দিয়েছিলেন কিন্তু রমজান মাস যখন রমজান মাসের রোজা ফরজ হলো তখন আর রোজা অত গুরুত্ব থেকে গেল না নফল ইবাদত নফল রোজা হিসাবে সেটা রয়ে গেল সম্মানিত ভাই ও বোনেরা আমার সুতরাং আমরা নফল রোজা রাখতে পারি তবে মুসলমানকে জেনে রাখা দরকার যে যত বড়ই জালিম হোক না কেন যত বড়ই অত্যাচারী হোক না কেন আল্লাহর সামনে সে একেবারে নগণ্য আল্লাহ তালা তাকে যে কোনো সময় ধ্বংস করে দিতে পারেন ফেরাউন বলতো আনা রব্বকুমুল আলা সে দাবি করত যে সেই হলো সর্বশ্রেষ্ঠ উপাস্য আল্লাহ তালার কাছে আল্লাহ তালা তার নাবি মুসা আলি সাল্লামকে পাঠালেন ফেরাউনের কাছে কিন্তু ফেরাউন মুসা আলি সাল্লামের উপদেশ বা দাওয়াত গ্রহণ করল না বরং সে মুসা আলি সাল্লামের সঙ্গে খারাপ ব্যবহার করলো মুসা আল ইসলামকে ধ্বংস করার চেষ্টা করলো কিন্তু আল্লাহ তালা ফিরাউনকেই ধ্বংস করে দিলেন সেটা হলো মহরম মাসের দশ তারিখ তো মহরম মাসের দশ তারিখে ফেরাউনকে আল্লাহ তালা ধ্বংস করেছেন সেই নীল দরিয়াতে আর মুসা আল ইসলামকে এবং তার সম্প্রদায়কে বা মুসলিম জাতিকে আল্লাহ তালা রক্ষা করেছিলেন এতে বোঝা গেল যারা সরল সঠিক পথে অটল থাকবে আল্লাহ তালা তাদের সাহায্য করবেন এবং তাদেরকে আল্লাহ তালা রক্ষা করবেন কিন্তু যারা জুলুম করবে অন্যায় অত্যাচার করবে তার যত বড়ই পাওয়ার থাক না কেন তার সমস্ত পাওয়ার ধ্বংস হয়ে যাবে সেও ধ্বংস হয়ে যাবে সুতরাং আমরা উপদেশ পাচ্ছি এই এই হাদিসের দ্বারা যে আমরা সবসময় সরল সঠিক পথে অটল থাকবো আর অন্যায় অত্যাচার থেকে আমরা দূরে থাকবো সম্মানিত ভাই ও বোনেরা আমার আশুরা রোজা রাখার যে নিয়ম হলো সে নিয়মটি হচ্ছে যে শুধু দশ তারিখে আমরা আশুরা রোজা রাখতে পারি কিংবা রসুল্লাহ সাল্লামের উপদেশ অনুযায়ী নয় এবং দশ তারিখেও রাখতে পারা যায় তবে কোনো কোনো বর্ণনায় এসেছে যে নয় নয় তারিখ এবং দশ তারিখে তো রাখবই আর এগারো তারিখেও রাখতে পারা যায় আশুরা রোজার সঙ্গে সঙ্গে তবে হাদিসটিতে কিছু দুর্বলতা রয়েছে সম্মানিত ভাইরা আমার আর বেশি লম্বা করছি না তবে মুসলিম সমাজের কি অবস্থা এটা জানা দরকার মুসলিম সমাজ দুই ভাগে বিভক্ত মহারণমের সময় আশুরার দিনকে কেন্দ্র করে মুসলিম সমাজ দুই ভাগে বিভক্ত প্রথম ভাগের মুসলিম সমাজের মধ্যে দেখা যায় যে তারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণে আশুরা রোজা রাখেন বা আশুরার একদিন আগে এবং পরেও রোজা রাখেন আর এর দ্বারা তারা প্রকৃত ইসলামের অনুসরণ করার চেষ্টা করেন অন্য এক গ্রুপকে দেখা যায় দ্বিতীয় ভাগের মুসলিম সমাজকে দেখা যায় যে তারা এই মাসে বা এই তারিখে বিভিন্ন প্রকারের কর্ম করে থাকেন যেমন তাজিয়া করেন শোক মিছিল করেন লাঠি খেলেন তরবারি খেলেন মাতম করেন এই সমস্ত কর্মকাণ্ড করে থাকেন তো এগুলোর দ্বারা তারা এটাই আশা পোষণ করে থাকেন যে আল্লাহ তালাকে সন্তুষ্টি করব আর আল্লাহ তালার সন্তুষ্টি লাভ হবে এই সমস্ত কর্মকাণ্ডের দ্বারা কিন্তু সমস্ত মুসলমান ভাই রাখে জেনে রাখা দরকার যে এই তাজিয়া করা মাতম করা শোক পালন পালন শোক পালন করা আর নিজেকে কষ্ট দেওয়া এগুলো ইসলামের আওতাতে পড়ছে না কেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই সমস্ত কাজ করতে বলেননি আর নিজেও এই সমস্ত কাজ করেননি চার মাঝাবের মধ্যে কোনো এমামও এই কাজগুলি করতে বলেননি বা করেননি সুতরাং এই সমস্ত বিষয় বর্জনীয় সম্মানিত ভাই বোনেরা আমার প্রকৃত ইসলাম যদি আমরা মেনে চলি তবে আমাদের হবে উন্নতি আর আমরা পৃথিবীর বুকে মানুষকে সরল সঠিক পথে সুখদায়ক সৎ পথে ইসলামের পথে আমরা ডাকতে পারবো কিন্তু যখন আমাদের মধ্যে দেখবে অমুসলিমরা যে আমরা অপকর্ম করছি আমরা নিজেকে কষ্ট দিচ্ছি তখন অমুসলিমরা বলে দেখে বলবে যে এই সমস্ত ইসলামের দরকার নাই অথচ এটা ইসলামের কাজই নয় প্রকৃত ইসলাম মেনে চললে আমরা আল্লাহ তালাকে রাজি রাখতে পারবো আর দুনিয়াতে এবং আখেরাতে আনন্দময় সুখময় জীবন লাভ করতে পারবো আর আমি বেশি লম্বা করছি না তবে আমাদের ইসলাম ধর্মকে সমস্ত প্রকারের বেদার থেকে পরিষ্কার রাখা দরকার আল্লাহ তালা বলেছেন আমলাহম সোরাকা সারাউল আহমিনাদ্দিন মালাম ইয়াদান বিহিল্লা সুরা আর সুরার এই একুশ নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করলাম এর ভাব অর্থ হচ্ছে এই যে প্রকৃত সৃষ্টিকর্তা আল্লাহ সত্য ব্যতীত তাদের এমনকি কতকগুলি উপাস্য রয়েছে যারা তাদের জন্য এমন ধর্ম বা বিধিবিধানের প্রবর্তন করেছে যে বিষয়ে আল্লাহ তালা অনুমতি দেননি তো যেই কাজের যেই এবাদতের উপাসনার অনুমতি আল্লাহ তদীয় রাসূলের পক্ষ থেকে আসেনি সেই এবাদত সেই উপাসনা বর্জনীয় সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবেন না তাই এই সম্পর্কে একটি হাদিস বলে আমি আমার বক্তব্য বিষয় শেষ করছি আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس منه فهو رد رواه الامام البخاري في صحيحه والامام مسلم ايضا في صحيحه সম্মানিত ভাই ও বোনেরা আমার হাদিসটির অর্থ হলো এই যে নবী করিম সাল্লাহ প্রিয়তমা আয়সা রদি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলী বলেছেন আমাদের এই ইসলাম ধর্মের মধ্যে এমন নতুন কোন বিষয় ধর্মের কর্ম হিসাবে সংযুক্ত করলে সেটি আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না বরং সেই বিষয়টি প্রত্যাখ্যাত হবে বা পরিত্যাজ্য হবে সুতরাং আমাদেরকে এমন কাজ করতে হবে না যেই কাজের আমরা ফল পাবো না আপনারা জানেন যদি কোনো ব্যক্তি জানতে পারে যে ওই কোম্পানির কাছে গেলে বেতন পাওয়া যাবে না তো ওই কোম্পানির কাজ করতে যাবেন কি যাবেন না কোনো জ্ঞানী ব্যক্তি যাবে না তো ওই রকম বেদাতি কাজ করতে গেলে তার নেকি পাওয়া যাবে না তাতে পুণ্য লাভ হবে না তাতে সুখময় জীবন লাভ হবে না তো বেদাত কর্ম কেন করব সম্মানিত ভাই আর বোনেরা আমার আমাদেরকে সরল সঠিক পথে অটল থাকতে হবে প্রকৃত ইসলামের অনুগামী হতে হবে তথাকথিত ইসলাম বর্জন করতে হবে তথাকথিত ইসলাম হচ্ছে ওটাই ইসলাম যে ইসলামটাকে দেশের লোকে রূপান্তরিত করেছে বিভিন্ন রূপ দান করে তাকে এমন একটি ধর্ম বানিয়ে দিয়েছে যেটা মনে হচ্ছে যে ইসলামের পরিপন্থী ধর্ম সম্মানিত ভাই বোনেরা আমার আমি এখান থেকে শেষ করলাম আকুল কৌলি হাদা ও আস্তাকুম আলী মুসলিমাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি